মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জোড়ায় সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জোড়ায় সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়াই সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই যে হাসিতে সবার মনে মিষ্টি চুবা চড়ায় সে কথাটা দুঃখের মনে দুঃখের বোঝা পাবার যে হাসিতে সবার মনে মিষ্টি চুবা চড়ায় যে কথাটা দুঃখের মনে দুঃখের বোঝা পাবার সে বুঝিতে আয়না সবাই মোদের ভুবন ভরাই ওরা মোদের

সবার জীবন জুড়াই মুখের মিষ্টি হাসি সে হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়াই সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়াই সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই